بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসালাত ওসালাম আল্লাহ সৈয়দুল মুরসালী নবীনা মোহাম্মদ ওয়ালা আলহি ওসাহাবি আজমাইন আম্মাবাদ আল্লাহ রবুল্লা আলমিনের যাবতীয় প্রশংসা সালাত সালাম নাজিল হপিন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের উপর আজকে আমরা আমাদের আজকের এই অনুষ্ঠানে শুক্রবারে যে এশার সালাতের পরে ধারাবাহিক হাদিসের দর্শাই বলবল মারাম থেকে বলগল মারামের হাদিস আলোচনা করব না তবে একটি হাদিসের মাস আলা গুরুত্বপূর্ণ যেটা একটি প্রশ্নের উত্তরে আমাদের আলোচনায় আসবে আর তারপরে আপনারা যারা এখানে আছেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে যে মেহেন্দি লাগানো হেন্না আরবিতে হেন্না আর আমাদের ভাষায় হচ্ছে মেহেন্দি লাগানো এই মেহেন্দি লাগানো পুরুষের জন্য মহিলার জন্য কার জন্য জায়েজ কার জন্য জায়েজ নাই মেহেন্দি লাগানোটা দুই রকম একটা হচ্ছে সাদা চুলকে মেহেন্দি লাগানো সাদা চুলের কালো করা নাই কালো করা হারাম পুরুষের জন্য বা মহিলাই হোক পাকা চুল কালো কালো করা হারাম জায়েজ নাই কিন্তু মেহেন্দির রং কালো না মেহেন্দির রং কালো না জানা আছে মেহেন্দির গাছ জানা আছে তাই না মেহেন্দির গাছ জানা আছে তো এই মেহেন্দির যে গাছ রয়েছে এর রং সাধারণত যেটা সেটা সবার জানা এই মেহেন্দি লাগানো পাকা চুলে একটি মশালা মহিলা পুরুষের আর একটা মশালা হচ্ছে যে হাতে পায়ে লাগানো হাতে পায়ে লাগানো হাতের আঙ্গুলে পায়ের আঙ্গুলে লাগানো এটা নারীর জন্য পুরুষের জন্য এই হচ্ছে দুটি মাস আলা আসল মাসালা হচ্ছে হাতে আর পায়ে লাগানোর মাসালা যেটা নিয়ে মুফতি সাহেবদের দ্বন্দ্ব জি আর বিশেষ করে আজকাল সামাজিক যোগাযোগ হ্যাঁ সোশ্যাল মিডিয়ার মুফতিদের এখতলাফ আর যারা মুফতি আসলে না ফতুয়া দেওয়ার যোগ্যতা নাই কিন্তু ফতুয়া দেয় তাদের এই ফতুয়ার কারণে এইসব গুলি কোরআন সন্ন্যার যাদের জ্ঞান আছে কমপক্ষে কোরআন সন্না বুঝতে হবে আরবি ভাষা বুঝতে হবে কোরআন হাদিস নিজে সরাসরি বুঝতে পারবে তার জন্য ফতুয়া দেওয়া যায় আর কোরআন হাদিস ইংলিশ ভাষা দিয়ে বুঝে উর্দু দিয়ে বুঝে বাংলা কোনো কিতাব থেকে পড়ে বুঝে সোশ্যাল মিডিয়াতে কেউ লিখেছে ওর লিখা পড়ে হতো একটা বুঝলো আর মুক্তি সেজে বসে গেল হ্যাঁ কুতরা টুতরা লাগিয়ে এগুলো নাই নয় জাহিজ কারণ যারা দুনিয়াতে দূর থেকে দেখছে এটা লাগিয়ে দেওয়া দাঁড়িয়ে যদি থাকে তো এটা জাহেলো আলে এটা জাহেলো মুফতি ঠিক কিনা সুতরাং এগুলো জাহেজ না মাস আলা আর ফুতুয়া আমি নিজে বলে দিতে পারি একদম এটা শেষ হয়ে যাবে সময় একটু বেশি লাগবে কিন্তু বড় বড় এমামদের বা আলেমদের ফতুয়া আপনাদের সামনে পেশ করি ফতুয়া যেটি আমার সামনে আছে সেখানে লাজনা দায়মার ফতুয়া আছে শেখ ইবিন সাইমিনের ফতুয়া আছে এই ফতুয়াগুলি আছে লাজনা দায়মা হচ্ছে স্থায়ী ফতুয়া কমিটি সৌদি আরবের যেখানে অনেক বড় বড় অলামার হাইয়াত কেবারিল অলামা রয়েছে তাতে একজন শেখিনে বাজ আর অন্য অন্য বড় বড় শেখেরা বর্তমান যে প্রধান মুফতি তারা এসব ওলামাদের ফতুয়া রয়েছে ফতুয়ায় জিজ্ঞাসাকারী জিজ্ঞেস করেছে যে আমাদের সমাজে বিয়ে উপলক্ষে মহিলাদের মতো পুরুষরাও হাতে কি করে মেহেদি লাগায় হাতের আঙ্গুলে মেহেন্দি লাগায় বিভিন্ন যে বিভিন্ন তরিকা আছে ডান হাতে অথবা বাম হাতে যেভাবে লাগাক না কেন লাগাই তো এই বিষয়ে শরীয়তের বিধান কি জবাবে বলছেন যে আলহামদুলিল্লাহ দুই হাতে বা দুই পায়ে হেন্না মেহেন্দি লাগানো এটি হচ্ছে নারী জাতির এটি হচ্ছে মহিলা জাতির অলংকার সাজ ওয়ালাইসা মিন জিনাতের রিজাল এটি পুরুষদের সাজ নয় অলংকার নয় আর জিনত আসলে নারীদের জন্য পুরুষদের জন্য নয় আল্লাহ রবাহ কোরআন কেরিম বলেছে আওয়ামাই ফিল হেলিয়াতে ফিল আচ্ছা বলো তো ওই শ্রেণীর হ্যাঁ, মানুষের কথা অর্থাৎ নারী জাতির কথা যে ফিল যারা লালিত পালিত মেয়ে সন্তানদের কথা আল্লাহ বলছে যারা লালিত পালিত হয় ফিল হিলিয়াতে অলঙ্কারে নারী জাতির কথা বলা হয়েছে ওহফিল হিসাবে গাইর মবিন আর যদি ঝগড়া তর্ক লাগে তার নিজের কথা ব্যক্ত করতে সক্ষম হয় না মহিলা যদি ঝগড়া লাগে কোনো পুরুষের সাথে তো চট করে মহিলা কান্নাকাটি শুরু করে দিবে বেশি তর্ক ঝগড়া করতে পারবে না ওর শেষ পুঁজি হচ্ছে কান্নাকাটি তাই না কিন্তু পুরুষ দেখেন কত ঝগড়াতে বাহাদুর তর্কে কত বাহাদুর এখানে ইয়নাস হেলিয়াত অলঙ্কারে লালিত পালিত হয় হ্যাঁ জিনোতে সাজসজ্জায় লালিত পালিত হয় নারী জাতি মেয়েরা পুরুষদের জিনত নয় জিনত হচ্ছে নিশানাদের জন্য এই হাতের খেজাব হাতের মেহেন্দি আর পায়ের মেহেন্দি এই মর্মে একটি হাদিস আবু দাউদে রয়েছে এমাম আলবানী রাহেমাল্লাহ হাদিসটিকে হাসান করেছেন আয়সার আলী আল্লাহ তালাহাতে উপনীত বলছেন আউমাত ইমরাতিন বেয়াদিহা কিতাবুন এলা রসুল্লাহ উল্লাহ সাল্লাহ সাল্লামের সামনে একটি মহিলা পর্দার আড়াল থেকে ইঙ্গিত করলো ইশারা করলো হাতের তার হাতে ছিল একটি কিছু কিতাব বা লিখনী ফকাবাদান নবী সালাম ইয়াদাহ পর্দার আড়াল থেকে বোঝা যায় না যে মহিলা না পুরুষ বোঝা যায় না মহিলা পুরুষ নবী করিম সাল্লাম তার হাত ধরেছেন মনে করেছেন যে পুরুষ লোক হয়তো ফাঁকালা তারপরে সন্দেহ হইল নবিসাল বললেন মা আদরি আয়াদ রাজলিন আমিয়াদ এমরা জানছি না যে এটা পুরুষের হাত নাকি মহিলার হাত কালাত বল ইমরা তখনও মহিলা বলে উঠেছি যে না মহিলা কালা তখন রসল বলে লাউকুন্ত ইমরা লাগাইয়ারতে আজফা রাখি তুমি যদি মহিলা হতে তাহলে তোমার নখগুলিকে পরিবর্তন করতে ইয়ানি বিল মেহেন্দি দিয়ে তাহলে মেহেন্দি দিয়ে নখকে বা আঙ্গুলকে পরিবর্তন করা এটা কার কাজ মহিলাদের কাজ যাতে করে বুঝা যে হাতে মেহেন্দি লেগে আছে মানে হচ্ছে মহিলা আর হাতে যদি মেহেদি না থাকে তাহলে বুঝতে হবে যে পুরুষ হাসানাউল আলবানি ফিসাহি আবু দাউদ এই হাদিসটি আবু দাউদ আছে আবু দাউদের ভাষ্যকর একজন ভারতের আহলেদিস আলেম আজকে থেকে প্রায় একশো বছর আগে কাছাকাছি ওনার জমানা জি কিতাব আবু দাউদের ভাষ্যের নাম হচ্ছে আরবিতে আউনুল মাহবুদ জি শামসুল কাজিমাবাদী মহাদ্দেশ তিনি লিখেন অফিল হাদিস সিদ্ধাত ইস্তেহবাবিল খেজাবে বিলহেন্না নেশা এই হাদিস প্রমাণ করে যে মহিলাদের জন্য হাতে মেহেন্দি লাগানো হচ্ছে কি সন্নাতে মোয়াক্কাদ মুস্তাহাব মোয়াক্কাদ সন্নাতে নাকি মুস্তাহাব মোয়াক্কাদ বলা হয় সিদ্ধাত ইস্তেহবাবিল খেজাব এমাম সেন্দি তিনি লিখছেন লৌকুন্তে ইমরাই হাদিস সম্পর্কে লৌকুন্তে আইনা সে নেশা তুমি যদি খেয়াল রাখতে মহিলাদের লক্ষণের যে মহিলার হাত দেখলে বোঝা যাবে যে হাতে মেহেন্দি রয়েছে লাখা যাবতে ইয়াদাকে তাহলে তোমার হাতে মেহেন্দি লাগাইতে সুতরাং সুতরাং কোন পুরুষের জন্য নয় যে নারীদের জিনত গ্রহণ করবে কারণ নারীদের যদি সাজ মহিলার পুরুষরা নেই তাহলে সেটা কি হলো সদৃশ্যতা হইল কার নারী পুরুষ হয়ে নারীর সদৃশ্যতা অবলম্বন করলো আর যার উপর লানত করা হয়েছে আর লানত যখন করা হয়েছে তো সেটা হচ্ছে কাবিরা গোনা লানা রসুল্লাহ আল মিনার রেজাল ওইসব পুরুষদের লানত করেছে রসুল্লাহাম যারা নারীদের সদৃশ্যতা অবলম্বন করে মোতাসাব্যাহাত নেশা নিসা যেসব মহিলারা আবার পুরুষের বেশভূষা এখতিয়ার করে অবলম্বন করে তাদের উপর লানত করা হয়েছে পোশাকি তারপরে এইসব সাজসজ্জা ইত্যাদি কোন পুরুষ যদি ধরেন অলংকার পরে হ্যাঁ চুরি পরে তাহলে কি লানত তাই না এইরকমই যে সব মহিলা মহিলা যদি পুরুষের মতো হয় তার মানে হ্যাঁ প্যান্ট শার্ট প্যান্ট শার্ট পরছে প্যান্ট শার্ট রাস্তাতে যদি চলাফেরা করে প্যান্ট শার্ট যে প্যান্ট শার্ট মহিলার পড়ছে আজকাল পুরুষদের মতোই পড়ছে তাহলে তার দৈহিক গঠন না দেখলে বোঝা যাবে না বা চুল লম্বা হয়েছে এটা না দেখলে বোঝা অনেক পুরুষরাও লম্বা করে চুল লাগছে এই পুরুষ যদি এমন লম্বা করে চুল লাগে যাতে দেখে বোঝা না যায় যে এটা পিছন থেকে যে মহিলা না পুরুষ তাহলে এরকম লানত রয়েছে এই ছিল সহি বোখারি হাদিস লানতের হাদিসটি জি আর একটি হাদিস আবহর রাজি আল্লাহ তালানো থেকে বর্ণিত আবু রয়েছে নবী করিম সাল্লামের সামনে একজন হিজড়াকে নিয়ে আসা হলো হিজড়া বুঝেন তো না যাকে চেনা যায় না যে মহিলা না পুরুষ হ্যাঁ তবে কিছুটা থাকে ঝুঁকে থাকে কোনো পুরুষের দিকে কোনোটা মহিলার দিকে হিজড়াকে নিয়ে আসা হলো কাদ খাজা বা ইয়াদেই হওয়ার রিজলাই বিল হেন্না যার দুই হাত পায়ে মেহেদি লাগানো ছিল বলে মা বালু হাজা এর কি ব্যাপার হাতে আর পায়ে মেহেন্দি কেন অথচ হিজড়া হিজড়া নারী তো এ হাতে মেহেন্দি কেন সাহাবিরা বললেন যে আল্লাহ সে মহিলা সাজতে চায় মহিলাদের বেশভূষা গ্রহণ করেছে যাতে এই হিজড়া হিজড়া একটু মহিলার দিকে বেশি বেশিরভাগ গুলো ঝুঁকে আমার বেহি ফানোফিয়া নবী করিম সাল্লাম তার সম্পর্কে বলেন যে একে মদিনা থেকে তাড়িয়ে দাও মদিনা থেকে বহিষ্কার করো একে নাকি নামক স্থানে তাকে নির্বাসিত করে দেওয়া হলো তাড়িয়ে দেওয়া হলো মদিনা থেকে বের করে দেওয়া হয়েছে তো এই হাদিস কি প্রমাণ করে যে মেহেন্দি লাগানো কার কাজ মহিলার কাজ আর হিজড়া যদি মেহেন্দি লাগানো অপরাধ হয় তাহলে যারা পুরুষ পুরোপুরি পুরুষ তাদের জন্য কত বড় অপরাধ বোঝা গেছে না লাজনা দায়মার ফতুয়াতে তারা বলছেন মানে সৌদি আরবের ফতুয়া কমিটি বলছেন পুরুষ হোক আর নারী হোক চুল যদি পেকে যায় তাহলে কালো ছাড়া অন্য রঙে মানে মেহেন্দি রঙে লাল রঙে অথবা ব্রাউন রঙ লাল রং অথবা লাল কালোর দিকে একটু ঝুঁকে আছে ব্রাউন রং এই এইরকম করে কি করতে হবে পাকা চুলকে পরিবর্তন করতে হবে রঙে নিতে হবে এটা হচ্ছে মুস্তাহাব কি রে অজেব নাই সুতরাং কারো যদি সাদা দাড়ি থাকে সাদা চুল থাকে আর মেহেন্দি নাও লাগায় সে যে কোনো গোনা করছে তারা জরুরি কাজ না দলিল নবী করিম সাল্লা হাদিস আহ বকার বাবার চুল দাড়ি পেয়ে একেবারে সাদা হয়ে গেছিল বলেছিলেন কি রসুল্লাহ এই যে সাদা হয়ে গেছে চুল দাড়ি এটাকে পরিবর্তন করে দাও অজান্নে বহু সবাদ আর ওকে কালো থেকে দূরে রাখো ওর চুল দাড়িকে কালো থেকে দূরে রাখো আমল খেজাবিল হেনাতে তাহলে মেহেন্দি লাগানো দুই রকম একটা হচ্ছে সাদা চুলকে রঙানো এই ক্ষেত্রে পুরুষ নারী সমান উভয়ের জন্য কি মোস্তাহাব উভয়ের জন্য কি মোস্তাহাব আর আরেকটা মেহেন্দি লাগানো হচ্ছে জিনতের জন্য সাজের জন্য যখন সাজের মাস আল্লাহ আসবে তখন শোনেন কি বলছেন আম্মাল খেদাবিল হেন্না লিজিনা যদি মেহেন্দির লাগানো হয় জিনতের জন্য সাজের জন্য ফাহুয়ামিন নেশা তাহলে সেটা নারীদের বৈশিষ্ট্য কার বৈশিষ্ট্য নারীদের বৈশিষ্ট্য রেজাল পুরুষদের জন্য জায়েজ নয় কারণ যেসব পুরুষরা মহিলাদের বেশভূষা গ্রহণ করে তাদের লানত এলাজ মারাদ দুটো ক্ষেত্রে এখন পর্যন্ত বয়ান হইল একটা হচ্ছে চুল দাড়ি পরিবর্তন করা এই ক্ষেত্রে মহিলা যদি চুল পাকে তবুও লাগাবে আর পুরুষে যদি চুল পাকে তবু তাতে মেহেন্দি লাগবে হলো না আর একটা হইলো হাতে আর পায়ে জিনতের জন্য আর জিনত হাত পায়ে হয় জিনতের জন্য সাজের জন্য যদি হয় তাহলে এটা কার কাজ মহিলার কাজ পুরুষ যদি করে তাহলে সেটা জায়েজ নয় এটা হচ্ছে মহিলার বৈশিষ্ট্য তৃতীয় অবস্থা শোনেন তৃতীয় অবস্থা হচ্ছে চিকিৎসার জন্য যদি কোনো বিশেষজ্ঞ বলে বিশেষজ্ঞ এমনি আপনার খেয়াল খুশি না যেমন হাতগুলো ফেটে যাচ্ছে সেজন্য আমি মেহেদি লাগাচ্ছি আপনি নিজেই ডাক্তার হয়ে বসে আছেন না না আপনার কি এতে এলাজ হচ্ছে কিনা এটা দেখানো বিষয় যদি চিকিৎসার জন্য হয় আর বিশেষজ্ঞ বলে যে আপনার এই রোগের চিকিৎসা আপনার হাতে এই রোগ বা পায়ে এই রোগ এই রোগের চিকিৎসা হচ্ছে মেহেন্দি লাগানো অথবা শরীরের কোনো জায়গাতে কোন একটা কিছু ব্যাধি হয়েছে সেই ব্যাধির চিকিৎসা হচ্ছে ওষুধ হচ্ছে কি মেহেন্দি লাগানো তাহলে যেমন মহিলার জন্য যায় তেমনি পুরুষের জন্য জায়েজ বোঝা গেছে জি তাই বলছেন হম্মা ইস্তেমালুল হেন্নাবি ওদেহি আলা বাদিল জিসমে শরীরের কোন জায়গায় যদি মেহেন্দি ব্যবহার করা হয় লিল এলাজ মিনাল মারত ব্যাধির এলা চিকিৎসার জন্য এদা হে ফায়দা তাতে যদি উপকার লাভ থাকে ফাহওয়া জায়েজ রিজাল অন্যেসা সেটা পুরুষ নারী উভয়ের জন্য জায়েজ ফতোয়ালা জানায় দায়েমার চব্বিশতম খণ্ড একশো আট পৃষ্ঠে ইবিন ওসাইম রহমতুল্লাহ আলে সৌদি আরবের দ্বিতীয় বড় আলেম এই বর্তমান যুগের এই আপনার বিংশ শতাব্দীর এখন তো আমরা একবিংশ শতাব্দীতে চলে এসেছি তিনি তাকে জিজ্ঞেস করা হয় মা হুকম তখজিবুর রেজাল হেন্নাফি মোনাসবাতি জওয়াজ বিবাহ শাদী উপলক্ষে পুরুষদের হ্যাঁ হাতে পায়ে বা শরীরে মেহেন্দি লাগানো কেমন চুল ছাড়া চুলের মশলা থেকে ফারেক হয়ে গেছে শরীর মেহেদি লাগানো কেমন শাহজাবা জবা বলছেন ইয়াহরুম বিয়ে উপলক্ষ হোক আর কোন উপলক্ষ নাই হোক ঈদ উপলক্ষ হোক এমনি হোক পুরুষদের জন্য মেহেন্দি ব্যবহার করা হচ্ছে কি হারাম কেন হারাম লিয়ান্নাল খেজাবা বিল হেন্না মিন হাসাই সিন্নেসা মেহেন্দি লাগানো হাতে পায়ে এটা হচ্ছে নারীদের বৈশিষ্ট্য নারীদের বৈশিষ্ট্য ফায়দা ফালাহ রাজুল কোন পুরুষ লোক যদি এই কাজ করে যেটা নারীদের বৈশিষ্ট্য কানা মোতাসাবেহান বিল মার তাহলে মহিলাদের সদৃশ্যতা অবলম্বন করলো আর কোন পুরুষের নারীর বেশভূষা গ্রহণ করা অথবা কোন নারীর পুরুষের বেশভূষা গ্রহণ করা হচ্ছে কাবিরা গোনার অন্তর্ভুক্ত জি এই বলছেন খোলাসাতুল জবাব আর জবাবের সার কথা হচ্ছে আন্না খেজাব আর রাজলি বিমান পুরুষের খেজাব লাগানো শরীরে মাথা চুল বা দাড়ি চুল দাড়ি ছাড়া হচ্ছে হারাম বালমিন কাবাইরি জনব লেমা ফিহমিন আল মোসাবাহাত বিন নিসা ইনতাহা ফতোয়া নুরুন আলাদ্দার সৌদি আরবের যে এজাতুল কোরআন করিম আছে কোরআন করিমের রেডিও একটা শুধু কোরআন করিম সারাদিন চলতে থাকে জানেন ওর নাম হচ্ছে এজাতুল কোরআন করিম তো ওতে ফতোয়া দিয়েছিলেন শেখ সাইমিন রহমতুল্লাহ আলাই যেটা লিখিত আকারে এসছে একাদশ খণ্ড চারশো পনেরো ষোলো পৃষ্ঠায় ফতোয়া রয়েছে আম্মা যাবো সার হ্যাঁ চুল দাড়িতে লির রেজালে পুরুষের জন্য বলছে ফালা বাস হবে কোনো আপত্তি নেই কোনো আপত্তি নেই কারণ তিরমিজিতে হাদিস রয়েছে যে হাদিসটি এখনো বয়ন করেনি সেটা তিরমিজির সতেরোশো তিরপান্ন নম্বর হাদিস আবুদার রাজি আল্লাহ বর্ণিত বলছেন নবী করিম সাল্লাম ইন্না আহসানা মা বেহি শৈব আল হেন্না ওয়াল কাতমো ওয়াল কাতামো সবচাইতে ভালো জিনিস যেটা দিয়ে সাদা চুলকে বা সাদা দাড়িকে পরিবর্তন করা হবে সেটা হচ্ছে হেন্না মেহেন্দি আর কাতাম নামক ঘাস হেন্না শুধু খালিস হেন্দা হেন্না যদি আপনি বেটে লাগান পিষে তাহলে লাল করবে আর কাতাম কালো করবে দুটোকে যখন মিক্স করবেন তো মাঝামাঝি একটা রং তৈরি হবে যেটা ব্রাউন বাদামি হবে বুঝা গেছে না জি আপনারটা ব্রাউন মনে হচ্ছে দেখ না আপনার কিন্তু খালেস দিই না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ লাইট হোক আর লাইট হোক আর এটা ব্রাউন না আপনার কালো হয়ে গেছে হ্যাঁ যত লেখা থাক সব হারাম করুন এটা গাল নাই হারাম খাওয়ালো যারা লিখছে যে ব্রাহ্মণ সব হারাম ব্যবসায়ী বিজনেসম্যান নবী করিমের হাদিস আজকালকার ব্যবসায়ীদের উপর ফিট একবার ইন্না তুজার ইউবাসুন নিশ্চয়ই বিজনেসম্যানরা দিন তবে যে যে সত্য লিখে প্যাকেটের উপর আর সত্য বলে হ্যাঁ আজকে যান আপনি আপনার অবস্থা খারাপ করে দিয়ে আমাদের এই শফিক একবার দেখছি যে দাড়ি কালো করে চলে এসছে দাড়ি কালো করে চলে এসছে ইসলাম সেন্টার কি অবাক কি কালো কেন বলছে আর বলিয়েন না ও সেলুনে বললো যে এটা লাগালে ব্রাউন হবে আর ব্রাউন কি পাক্কা কালো এখন আপনারা দেখেন আর এই ভাইয়ের দাড়ি হ্যাঁ জিকিনওয়ালা দাড়ি আর দাড়িকে কি বলে রাখে এইখানে সুতরাং ওরা একে দাড়ি বলতে সাহস করে না কি বলে জিকিনি ঠিকই জিকিন মানে থুথনি গেছে ওই এখানে শুধু হয় জিকির তো এই ওনার কি ব্রাউন লাগছে না কারো লাগছে আমার চোখ যদি ভুল না করে তো আমাকে কালো লাগছে পাশের লোক বলবে এই যে লোকমান হ্যাঁ কি লাগছে কালো দেখলেন সাক্ষী আপনি দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আপনার দাঁড়িয়ে আপনি দেখতে পারেন যখন আইনে না লাগাই দেন আর আপনি দেখলে তো মেলা ওজোর খুঁজবেন একটু যদি লাইট ব্ল্যাক থাকে যেমন লাইট বললেন লাইট ব্রাউন আপনারটা লাইট ব্ল্যাক হইতে পারে ডিপ ব্ল্যাক নয় কিন্তু লাইট ব্ল্যাক অবশ্যই এবার বোঝা গেছে জি হ্যাঁ সুতরাং জায়জ নাই জায়জ নাই চেঞ্জ করবেন এই ফতুয়া শেখ সালে মোনাজ্জেদ তার ইসলাম কি আছে কিউ ইসলাম কিউ না প্রশ্ন উত্তর ইসলাম তো ওতে উল্লেখ করেছে যেটা পড়ে শোনাইলাম এছাড়াও মাক্তবা সামেলাতে আরো এই বিষয়ে অনেক কিছু লিখেছে তারাও লিখেছেন এই বিষয়টি যে দাড়িতে চুলে তো পুরুষদের জন্য সুন্নাত আর বাকি হাতে পায়ে লাগানো পুরুষদের জন্য এটা হচ্ছে কবিরা গোনা জায়েজ নয় জি জায়েজ নয় إليك غصونا دانيات قطوفها ومنبع خيرات يفيض وقد نض